บุ๊กทูเก้าสิบสองบีรานอบบุยบีรานอบบุยอนุประโยครองลงมาที่สองอธินสตคอนโดเจดุยอธินสตคอนโดเจดุยดิฉัน โมโหที่คุณนอนกลน আমার খুব রাগ হয় কারণ তুমি নাক ডাকো আমার খুব রাগ হয় কারণ তুমি নাক ডাকো ดิฉันโมโหที่คุณดื่มเบียร์มาก আমার খুব রাগ হয় কারণ তুমি অতিরিক্ত বিয়ার খাও আমার খুব রাগ হয় কারণ তুমি অতিরিক্ত বিয়ার খাও ดิฉันโมโหที่คุณมาช้า আমার খুব রাগ হয় কারণ তুমি ভীষণ দেরিতে আসো আমার খুব রাগ হয় কারণ তুমি ভীষণ দেরিতে আসো ดิฉันคิดว่าเขาต้องการหมอ আমার মনে হয় যে ওনার ডাক্তারের প্রয়োজন আছে আমার মনে হয় যে ওনার ডাক্তারের প্রয়োজন আছে ดิฉันคิดว่าเขาไม่สบาย আমার মনে হয় যে উনি অসুস্থ আমার মনে হয় যে উনি অসুস্থ ดิฉันคิดว่าตอนนี้เขาหลับอยู่ আমার মনে হয় যে উনি এখন ঘুমাচ্ছেন আমার মনে হয় যে উনি এখন ঘুমাচ্ছেন เราหวังว่า เขาจะแต่งงานกับลูกสาวของเรา আমরা আশা করি যে ও আমাদের মেয়েকে বিয়ে করবে আমরা আশা করি যে ও আমাদের মেয়েকে বিয়ে করবে เราหวังว่าเขามีเงินมาก আমরা আশা করি যে ওর অনেক টাকা আছে আমরা আশা করি যে ওর অনেক টাকা আছে เราหวังว่าเขาเป็นเศรษฐีเงินล้าน আমাদের মনে হয় যে ও লাখপতি আমাদের মনে হয় যে ও লাখপতি ดิฉัน ได้ข่าว ว่า আমি শুনেছি যে তোমার স্ত্রীর একটা দুর্ঘটনা ঘটেছিল আমি শুনেছি যে তোমার স্ত্রীর একটা দুর্ঘটনা ঘটেছিল ดิฉันได้ข่าวว่า আমি শুনেছি যে উনি হাসপাতালে আছেন আমি শুনেছি যে উনি হাসপাতালে আছেন আমি শুনেছি যে তোমার গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমি শুনেছি যে তোমার গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ดิฉันดีใจที่คุณมา আমি খুব খুশি যে আপনি এসেছেন আমি খুব খুশি যে আপনি এসেছেন চাই আমি খুব খুশি যে আপনার আগ্রহ আছে আমি খুব খুশি যে আপনার আগ্রহ আছে বান আমি খুব খুশি যে আপনি বাড়িটা কিনতে চান আমি খুব খুশি যে আপনি বাড়িটা কিনতে চান ดิฉันเกรงว่ารถประจำทางคันสุดท้าย ไปแล้ว আমার আশঙ্কা হচ্ছে যে শেষ বাসটা আগে থেকেই চলে গেছে আমার আশঙ্কা হচ্ছে যে শেষ বাসটা আগে থেকেই চলে গেছে ดิฉันเกรงว่าเราจะต้องไปโดยรถแท็กซี่ আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের একটা ট্যাক্সি নিতে হবে আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের একটা ট্যাক্সি নিতে হবে ดิฉันเกรงว่าดิฉันไม่มีเงินแล้ว আমার আশঙ্কা হচ্ছে যে আমার কাছে কোনো টাকা নেই আমার আশঙ্কা হচ্ছে যে আমার কাছে কোনো টাকা নেই